যে ব্যক্তি এমন গোত্রের দিকে নিজেকে সম্পৃক্ত করলো যার সাথে তার কোনো সম্পর্ক নেই তাহলে সে যেন তার ঠিকানা জাহান্নাম তৈরি করে और दुनिया के दूसरे दुनियादार और फैशन शो करने वालों के बारे में तो हम लोग जानते हैं हमारी औरतें जानती हैं ये सीरियल करने वाले ये टीवी में आने वाले उन लोगों के कईयों के हालात के बारे में जानते हैं लेकिन उम्मातुल मोमिनीन वो पाक पाक औरतें जो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की इस दुनिया में भी बीवियां थी और आखिरत में जन्नत में भी बीवियां रहेंगी उनके बारे में हम অভাবের ঘরে ভাব থাকে না স্বামীর সংসারে ঝক্কা ঠোকরা ঝামেলা অভাবের কারণে হয় হয় অভাবে سوبھ کے بچے بڑھ سے شیتان کو مانتا ہے بڑے لوگوں کو کی مانے نہیں بڑا سوچو کتنی دائیں شادی ہوگی کوئی ایک ہے انگلش کو شیطان کو مانتے ہیں ایمان کو نہیں مانتے اللہ اکبر میرے بھائی ہم تو شیطانوں کو مانتے ہیں لیکن سردار مانتے ہیں اس کو ولی نہیں مانتے اماموں کو مانتے ہیں فیصلہ سمجھتے ہیں نبی نہیں مانتے اولیاء سے محبت کرتے ہیں اللہ کے دیکھ بندے سمجھتے ہیں ان کے نقش قدم پر چلنا چاہتے ہیں لیکن ان کی درگاہ بنا کر کے سجا بھی کرنا مانتے سب کو ہیں لیکن اتنا ہی مانتے ہیں اوپر والے نے جتنا مانگنے کا حکم ہے ہمارے بندے یعنی ہمارے خاص بندے جن کو ہم اپنا بندہ کرتے ہیں جن کی نسبت اپنی طرف کرتے ہیں یہ بندے خاص صفات کے خاص عادات کے خاص خسائل کے خاص عقائد کے خاص طریقے زندگی کے آدی ہیں اس پر چلتے ہیں اور اس کو کبھی نہیں چھوڑتے جو کچھ کریں آپ اس پر عمل کرنے کی اچھی بات پر عمل کرنے کی کوشش کریں مولانا نے سورہ زمر کی عصاہد کا ترجمہ فرمایا جو ہے مختصر طور پر اللہ دِن عشق ہونا میرے بندے ہیں جو بات سنتے ہیں اس میں سے اچھی بات پر عمل کرتے ہیں اور اچھی بات وہی ہے جو کتاب اللہ اور قدرت رسول سے معفوز مستمت بلکہ ہے আমাদের হাতে সময় খুব অল্প সেই জন্য এবার আমাদের দ্বিতীয় বাঙালি বক্তা ফাজিলাতুর শেখ আব্দুল রাকিব বোখারি মাদানী হাফিজাউল্লাহ ওনাকে এখানে আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনি এখানে আসুন এবং নিজের বিষয়ের প্রতি মর্যাদা দান করত সময়ের প্রতি লক্ষ্য রেখে নিজের আলোচ্য বিষয়টিকে শেষ করবেন السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا أدعان إلا على الظالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد قال تعالى قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى وقال عليه السلام لا تسبوا أصحابي لو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفا শ্রদ্ধেয় সভাপতি সুযোগ্য ওলামা ইকরাম নিষ্ঠাবান প্রশাসন সচেতন মিডিয়া সম্মানিত উপস্থিতি আমি সর্বপ্রথমে আল্লাহ রাবুল আলমিনের প্রশংসা আদায় করি যিনি আজ এই ঐতিহাসিক মহফিলে আমাদেরকে কিছু বলার এবং শোনার তৌফিক দান করছেন আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মোহাব্বাত আলীর বেদ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পরিবারের সাথে আমাদের ভালোবাসা কিভাবে হওয়া প্রয়োজন কিভাবে হওয়া উচিত তার আগে আমি গভীরভাবে স্মরণ করি ভারতীয় সংবিধানের উনিশ থেকে বাইশতম অনুচ্ছেদকে যেখানে প্রত্যেক ভারতীয় নাগরিককে স্বতন্ত্রভাবে শান্তিপূর্ণভাবে মহফিল সমাজ সমাবেশ করার এবং নিজের বক্তব্য প্রদান করার অনুমতি প্রদান করেছেন বন্ধুগণ সময় খুব স্বল্প কিছুক্ষণ পরে নামাজের সময় হয়ে যাবে সে কারণে আমি আপনাদের সামনে কয়েকটি পয়েন্ট শুধু উল্লেখ করতে চাচ্ছি এক নম্বর পয়েন্ট আলুল বেদ বা আহলুল বেদ বলতে কাকে বলে উনিশ থেকে বাইশতম অনুচ্ছেদকে যেখানে প্রত্যেক ভারতীয় নাগরিককে স্বতন্ত্রভাবে শান্তিপূর্ণভাবে মহফিল সমাজ সমাবেশ করার এবং নিজের বক্তব্য প্রদান করার অনুমতি প্রদান করেছেন বন্ধুগণ সময় খুব স্বল্প কিছুক্ষণ পরে নামাজের সময় হয়ে যাবে সে কারণে আমি আপনাদের সামনে কয়েকটি পয়েন্ট শুধু উল্লেখ করতে চাচ্ছি এক নম্বর পয়েন্ট আলুল বেদ বা আহলুল বেদ বলতে কাকে বলে কাকে বোঝায় আহলুল বেদ তথা আহলুল বেদ এই পরিভাষাটি যখন শরীয়তের দৃষ্টিতে উল্লেখ হয় তখন প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লামের পরিবারকে বোঝানো হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বংশধর ও পরিবার পরিজনকে আলুল বেদ বলা হয় তাদের মর্যাদা কি আছে সে সম্পর্কে আমি বলতে চাচ্ছি তবে আলুল বেদ বলতে কারা উদ্দেশ্য এ সম্পর্কে ফোকাহাই কেরাম চারটি মত পেশ করেছেন যেটি সুন্দর এবং সহিমত সেটি হচ্ছে আলুল বেদ বলতে আলী রাজি আল্লাহ তাল আনহর বংশধর জাফর বিন জাফর রবি আল্লাহ আনহর বংশধর আকিল রবি আল্লাহ আনহর বংশধর এবং আব্বাস ও বানুল হারিফ বিন আব্দুল মোত্তালেবের বংশধর এর সাথে সাথে প্রণবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লামের সহধর্মিনী এবং তার মেয়েগণ মেয়ে কন্যাগণ আহলুল বেতের অন্তর্ভুক্ত আমার দ্বিতীয় পয়েন্ট এই আলুল বেয়েতের দিকে নিজেকে যদি কেউ মিথ্যা সম্পর্কিত করে তার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কি বলেছেন এই কারণে এই কথাটি বলতে বাধ্য হচ্ছি যে আমরা উপমহাদেশে অনেককে আওলাদে রসুলের দাবিদার বলতে শুনি অনেকে ভাবি যে সৈয়দ নামটি আসলেই মনে হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বংশধরের তাদের বিরাট মর্যাদা যদি কেউ পৃথিবীর কোন লোভ লালসার কারণে এদিকে নিজেকে সম্পৃক্ত করে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটি হাদিস অবশ্যই শুনে নেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ومن ادعى قوما ليس له فيهم نسب فليتبوأ مقعده من النار যে ব্যক্তি এমন গোত্রের দিকে নিজেকে সম্পৃক্ত করলো যার সাথে তার কোনো সম্পর্ক নেই তাহলে সে যেন তার ঠিকানা জাহান নাম তৈরি করে নেয় আমি তৃতীয় পয়েন্টে আসি একটি পয়েন্ট হলো এই যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বংশধর কি বর্তমানে আছে না নেই জি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বংশধর বর্তমানে আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সেই হাদিসটি লক্ষ্য করা যেতে পারে যেখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছেন পৃথিবীর একদিন বাকি থাকলেও একটি এমন লোক আসবে যে সারা পৃথিবীকে নেই ভরে দিবে যেমন পৃথিবী অত্যাচার ও অনাচারে ভরে যাবে আর তিনি হবেন মাহদি আলী ইসলাম তার সম্পর্কে আবু দাউদের একটি হাদিস যে হাদিসটিকে ইমাম আলবানি সহি বলেছেন তিন হাজার সাতশো পঁয়ত্রিশ নম্বর হাদিস সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল মাহদি মিন একরাতি মিন উলদে ফাতেমা মাহাদি আমার বংশধর ফাতেমা ঔরস থেকে জন্মগ্রহণ করবে আমার চতুর্থ পয়েন্ট আলে বায়ের তথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বংশধরকে কেন্দ্র করে মুসলিম উম্মাতে তিন প্রকারের লোক পাওয়া যায় এক প্রকারের লোক তাদের সম্পর্কে কঠোরতা এবং বিদ্বেষ পোষণ করে থাকে আরেক প্রকারের লোক তাদের সম্পর্কে অতিরঞ্জন করে এত অতিরঞ্জন করে যে হজরত আলী রাজি আল্লাহ আনহকে খোদা তথা আল্লাহর আসনে বসিয়েছে অনেকের ধারণা সেই লোকদের মধ্যে যে একমাত্র দিনের শিক্ষা তাদের ইমামদের কাছ থেকেই নিতে হবে অনেকের ধারণা তারা মাসুর তারা নিষ্পাপ অনেকের ধারণা যে পাঁচ পাঞ্জে একটা কথা আছে পাঁচ পাঞ্জে তান পাঁচটি পবিত্র আত্মা তারা মনে করে যে এই আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বংশধর থেকে পাঁচজনই পবিত্র আত্মা পৃথিবীর সমস্ত আত্মাগুলি পবিত্র নয় এটা হচ্ছে অতিরঞ্জন তবে এর মাঝামাঝি যেটি মত সেটি হলো আহলুসুল্লা ওল জামাতের মত আহলুসুল্লা ওল জামাত এটা বিশ্বাস করেন ভালোভাবে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বংশধরকে ভালোবাসা এবং মর্যাদা দেওয়া এটা একটি ইসলামের বিধান একটি ইবাদত ওদেরকে ভালোবাসতে হবে কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে ভালোবেসেছেন ওদেরকে ভালোবাসতে হবে কারণ আল্লাহ রব্বুল আলমিন তাদের সম্পর্কে এ কথা এই আদেশ দিয়েছেন আলাইহি আজরা ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা আমি তাদের সম্পর্কে কোনো বিনিময় আশা করি না কিন্তু আত্মীয়তা বন্ধন আত্মীয়তা সৌহার্দ্য আশা করি আলোচনা হয় জামা যেটা মিডিয়াম মিডিল পদ্ধতি এবং পদ্ধতি তারা এটা মনে রাখে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এদের সম্পর্কে যা ওসিয়ত এবং উপদেশ দিয়েছেন তা রক্ষা করতে হবে পুরোপুরিভাবে বাস্তবায়ন করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন গাদি রেখাম মুসলিম শরীফের হাদিস একটি কূপের কাছে একটি পুকুরের কাছে বিদায় হজ থেকে ফেরত আসার সময় আল্লাহ রসুল খুতবা দান করেছেন সেই গাভীর এখন খুতবা আল্লাহ রসুল বলেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি তারপর তিনি সেই দুটি জিনিসের ব্যাখ্যা দিয়ে দ্বিতীয় কথাটি বলছেন আমি আমার আহলে বায়ত তথা পরিবারের সম্পর্কে তোমাদেরকে আল্লাহর হক বিধান স্মরণ করিয়ে দিতে চাই বন্ধুগণ আমি আপনাদের সামনে এবার চতুর্থ বা পঞ্চম পয়েন্টে আসতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে আলে ব্যয়ের কথা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বংশধরের কিছু বৈশিষ্ট্য আছে এক নম্বর বৈশিষ্ট্য হল পৃথিবীর সকল বংশের চাইতে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বংশ সবচেয়ে বেশি মর্যাদাবান হয়তো আপনারা ভাববেন যে ইসলাম তো বংশের কোনো মর্যাদা দেয়নি কারণ ইসলাম একটা পরিমাপ দিয়েছে তোমাদের মাঝে সবচেয়ে বেশি সম্মানীয় হলেন যে সবচেয়ে বেশি মোত্তাকি আল্লাহ রসুল সাল্লাহ আলহি বংশধর তাদেরকে বলা হয় যারা আলী রাজি আল্লাহ তালা আনহর বংশধর আব্বাস রাজি আল্লাহ তালা আনহর বংশধর জাফর রাজি আল্লাহ তালাহর বংশধর আকিল রাজি আল্লাহ তালাহর বংশধর এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের স্ত্রীগণ কারণ আয়াত ও তাকহিরে তাদেরকেও সামিল করা হয়েছে অতপর সেই বংশের দিকে অহেতুক মিথ্যা নিজেকে সম্পর্ক করা বড় গুণা সে যেন নিজের ঠিকানা জাহান নাম বানিয়ে নেয় আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল্লাহ রসুল সাল্লামের বংশধর এই যুগেও আছে এবং শেষ যুগে মাহাদি আলী ইসলাম তার বংশ থেকে পৃথিবীতে আগমন করবেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বংশধরকে কেন্দ্র করে এক প্রকার লোক দুর্ব্যবহার করেছে আর এক প্রকার লোক বাড়াবাড়ি করেছে কিন্তু হকপন্থী হচ্ছে যারা মধ্যপন্থা অবলম্বন করেছে পন্থা অবলম্বনকারীরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসেন তাকে মহব্বত করেন তাদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম যা ওসিয়ত করেছেন তা বাস্তবায়ন করেন এবং এসব করাকে তারা ইবাদত মনে করেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বংশের এক নম্বর বৈশিষ্ট্য হল সেটা পৃথিবীর সবচাইতে উত্তম এবং সবচাইতে মর্যাদাবান বংশ তাদের বিশেষ বৈশিষ্ট্য হলো যখন আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রতি দরুদ পাঠ করব তখন তাদের প্রতিও দরুদ পাঠ করব তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তাদের উপর সাদাকা বা জাকাত খাওয়া হারাম আল্লাহ রসুল সাল্লাম বলেন ইন্দাহাদিহ সাদাকাত এ সকল সাদাকা ইন্দামা হে নাস এটা মানুষের ময়না ওয়াইন হালা তাহাইল্লে ওয়ালা লে আলে মুহাম্মদ রাও মুসলিম এটা মোহাম্মদ এবং মোহাম্মদের বংশধরের জন্য বৈধ নয় তাদের আরেকটি বৈশিষ্ট্য হল যে গনিমা গনিমত তথা আত্মায়ের সম্পদ থেকে তাদের এক পঞ্চমাংশ প্রদান করতে হবে তবে তাদের ভালোবাসার দুটি শর্ত আছে এক নম্বর যেন তারা মমিন হন যদি মমিন না হয় তাহলে তাদের ভালোবাসা যাবে না দ্বিতীয় নম্বর শর্ত হলো যে তারা যেন সুন্নতের উপর প্রতিষ্ঠিত থাকেন যদি শিল্প বিধাতে লিপ্ত হয়ে যান তাহলে ভালোবাসার অধিকারী হবেন না লাস্ট একটি কথা সেটি হচ্ছে হিসাম বিন আব্দুল মালিক মারওয়ান খলিফা বানু উমাইয়ের একজন খলিফা তিনি একবার হজ করছেন কাবা শরীফে তোয়াজ করছেন এরকম সময় একজন লোক যখন হাজিরা ওদের কাছে আসছে তখন মানুষেরা সরে যাচ্ছে আর খলিফা যখন আসছে মানুষেরা সরছে না এটা দেখে তিনি জিজ্ঞাসা করলেন মানহাদ আল ফাতা এই যুবকটিকে যাকে দেখে লোক সরে যাচ্ছে পার্শ্বে একজন ফারাজদা এক বিশেষ আরবি সাহিত্যের একজন বিশেষ কবি তিনি দাঁড়িয়েছিলেন সে বললেন হাদাল্লাদি ও ওয়াতাহু হাদাল্লাদি ও ওয়াতাহু ওয়াল বাইতু ওয়াল হিল্ল ওয়াল হারাম এটা সেই ব্যক্তি যে যাকে বাচ্চা ওয়াদি চেনে একে হারামও চিনে একে হালালাও চিনে বাইতুল্লাহ চিনে সকলেই চিনে আর তিনি ছিলেন আলী রাজি আল্লাহ আনহর পৌত্র আমি আমার আলোচনা এখানে শেষ করছি লাস্ট মেসেজ কি হলো যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বংশধর যারা পৃথিবীতে আছেন তারা সমাদরের পাত্র এবং যারা শূন্যতের উপর প্রতিষ্ঠিত তাদের মতো জীবন যাপন করে যেন আমরা ধন্য হতে পারি বন্ধুগণ আমার কিছু আলোচনা ইউটিউবে দেখতে পারেন আব্দুর রকিব বোহারি নামে A B D U R R A Q U I D B O K H A R I আমি সবাইকে আবারও অনেক শুভেচ্ছা জানিয়ে আলোচনা শেষ করছি রোমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত